বিসমিল্লাহ রহমান রাহিম এসো এসো বন্ধুরা দলে দলে প্রভাতি কাফেলার ছায়া তলে এসো এসো বন্ধুরা দলে দলে প্রভাতি কাফেলার ছায়া তলে এসো এসো বন্ধুরা দলে দলে প্রভাতি কাফেলার ছায়া তলে গে যাব সত্যের জয়গান গে যাব সত্যের জয়গান গে যাব সত্যের জয়গান নিয়ে বিজয়ের শপথ দিলে এসো বন্ধুরা দলে দলে প্রভাতে কাফেলার ছায়া তলে নদ নদী গাছপালা পাহাড় সাগর পশু পাখি যা কিছু আমাদের চোখে পড়ে তার সবই মহান স্রষ্টা ও প্রতিপালক আল্লাহ রব্বুল আলমিনের অনুপম সৃষ্টি শুধু এই পৃথিবী নয় সারা মহাবিশ্বে যা কিছু আছে সবই আল্লাহ তালার কুদরতের বহিঃপ্রকাশ আর সকল সৃষ্টির সেরা সৃষ্টি হচ্ছে মানুষ মহান আল্লাহ রসীম মমতায় সৃষ্ট আর অপার করুণায় সিঞ্চিত মানব জাতির কল্যাণে নিয়োজিত করা হয়েছে অন্য সকল সৃষ্টিকে যার দয়ায় আমরা পেয়েছি আমাদের জীবন যার ইশারায় থেমে যাবে আমাদের ইহজাগতিক পথ চলা সেই মহান সত্তাকে আমরা কতটুকু ধারণ করতে পেরেছি আমাদের হৃদয় মন ও মানসে আমরা কি পেরেছি সেই মহান সত্তার নির্দেশনাকে আমাদের জীবনে বাস্তবায়ন করতে পেরেছি কি তার রঙে নিজেদের রাঙিয়ে তুলতে সমাজ ও রাষ্ট্রে তার বিধান অনুসরণ করতে আমরা কি সফল হয়েছি না আমরা পারিনি তাই তো ব্যর্থতা আর হতাশার কালো চাদর ঘিরে ধরেছে আমাদের জীবনকে যার দেয়া বাতাসে শ্বাস নিয়ে বেঁচে থাকি যার দেয়া পানিতে নিবারণ করি তৃষ্ণার জ্বালা যার দেয়া খাদ্যে উদর পূর্তি করি সেই করুণার আধার মহানের আব্বুল আলামিনের প্রশংসার মাঝেই তো নিহিত রয়েছে মানব জীবনের সাফল্য এই অনুভূতিকে ধারণ করে উদীয়মান তরুণদের ইসলামী সাংস্কৃতিক সংগঠন প্রভাতী শিল্পী গোষ্ঠীর ইসলামী সঙ্গীতের প্রথম অডিও অ্যালবাম করুণার আধার